আমার জীবন তরির মাঝে আমি রাখছি জীবন বাজে আমার জীবন তরির মাঝে আমি রাখছি জীবন বাজে রণাঙ্গনে নামব আমি তোমার রঙে সাজি রণাঙ্গনে নামব আমি তোমার রঙে সাজি আমার জীবন তরির মাঝি আমি রাখছি জীবন বাজি আমার জীবন তরির মাঝি আমি রাখছি জীবন বাজি রণাঙ্গনে নাম আমি তোমার রঙে সাজি রণাঙ্গনে নাম আমি তোমার রঙে সাজি মরলে শহীদ নইলে আমি বাঁচব হয়ে গাজী মরলে শহীদ নইলে আমি বাঁচব হয়ে গাজী আমার জীবন তরির মাঝি আমি রাখছি জীবন বাজি আমার জীবন তরির মাঝি আমি রাখছি জীবন বাজি রণাঙ্গনে নাম আমি তোমার রঙে সাজি রণাঙ্গনে নাম আমি তোমার রঙে সাজি আমার জীবন তোরের মাঝে বিশ্বজুড়ে মমিন নির্যাতিত রক্ত ঝরছে নিরীহদের মরছে কত শত বিশ্বজুড়ে বর্বরতাম নির্যাতিত রক্ত ঝরছে নিরীহদের মরছে কত শত আর সহিতে পারছি না ওই পাষাণদের কার সাজি আর সহিতে পারছি না ওই পাষাণদের কার সাজি আমার জীবন তরির মাঝি আমি রাখছি জীবন বাজি আমার জীবন তোরের মাঝি আমি রাখছি জীবন বাজি রণাঙ্গনে নাম আমি তোমার রঙে সাজি রণাঙ্গনে নাম আমি তোমার রঙে সাজি আমার জীবন তোরের মাঝি রক্তে আমার বইছে তুফান মানব না আর বাধা ইমান ভরা প্রাণ বাঁচাতে হব এবার ফিদা রক্তে আমার বইছে তুফান মানব না আর বাধা ইমান ভরা প্রাণ বাঁচাতে হব এবার ফিদা রণময় দানে হাসি মুখে আমি জীবন দিতেও রাজি রণময়দানে হাসি মুখে আমি জীবন দিতেও রাজি আমার জীবন তরির মাঝি আমি রাখছি জীবন বাজি আমার জীবন তরির মাঝি আমি রাখছি জীবন বাজি রণাঙ্গনে নামবো আমি তোমার রঙে সাজি রণাঙ্গনে নাম আমি তোমার রঙে সাজি আমার জীবন তোরের মাঝি আমি রাখছি জীবন বাজি আমার জীবন তোরের মাঝি আমি রাখছি জীবন বাজি রণাঙ্গনে নাম আমি তোমার রঙে সাজি রণাঙ্গনে নাম আমি তোমার রঙে সাজি মরলে শহীদ নইলে আমি বাঁচব হয়ে গাজি মরলে শহীদ নইলে আমি বাঁচব হয়ে গাজি আমার জীবন তোরের মাঝে আমি রাখছি জীবন বাজে আমার জীবন নায়ের মাঝে আমি রাখছি জীবন বাজে রণাঙ্গনে নামবো আমি তোমার রঙে সাজি রণাঙ্গনে নামবো আমি তোমার রঙে সাজি আমার জীবন তরির মাঝি আমার জীবন তরির মাঝি আমার জীবন তরির মাঝি